بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد قال المؤلف رحمه الله تعالى تاسيا ويشرع لمن لم يصلى عليه أن يصلى عليه بعد الدفن لأن النبي صلى الله عليه وسلم فعل ذلك على أن يكون ذلك في حدود الشهر فأقل আল্লাহ ফাকরবুল্লা আলমের যাবতীয় প্রশংসা যে আল্লাহ ফাকরবুল্লা আলমিন হায়াত মত লিখে রেখেছেন সাল্লাত এবং সালাম নাজিল হফিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উপর যাকে আল্লাহ পাকরবুল আলমিন শেষ রাসুল করে প্রেরণ করেছেন আমাদের আজকে আদরুসুল মহিম্মা গুরুত্বপূর্ণ শিক্ষা নামক কিতাব থেকে আলোচনার বিষয়বস্তু জানাজার মাসাইল এর আগে তিনটি আলোচনা ধারাবাহিক এ বিষয়ের উপর হয়েছে আল্লামা শেখ আবদুল্লাহ জিনবাদ রহমতুল্লাহ আলের কিতাব থেকে দার্স আজকে আমরা নয় নম্বর পয়েন্টটি শুরু করব বারোটি পয়েন্ট তিনি আলোচনা করেছেন তা আন নয় নম্বর পয়েন্ট হচ্ছে যে যার জানাজা হয়নি যে মাইয়াতের জানাজা হয়নি তার জানাজা পড়ে নিতে হবে পড়ে নেওয়া ফরজ যদিও দাফন করা হয়ে যায় বিনা জানাজাতে কোনো মুসলিমকে দাফন করা হয়ে গেছে তাহলে তার উপর জানাজা পড়তে হবে তো তো নাই মাইয়াতকে দাফন করা হয়ে গেছে দাফন করা হলে কবরকে সামনে করে যেমন মাইয়াতকে সামনে করে জানাজা এরকম কবর সামনে করে জানাজার সলাত আদায় করবে এই একটি মাসলা আর একটি মাসলা হচ্ছে যে মাইয়াতের জানাজা হয়তো হয়েছে কিন্তু কিছু লোক জানাজা পড়ে নাই ওরা যখন পৌঁছেছে তখন দাফন করা হয়ে গেছে এই ক্ষেত্রেও যারা জানাজার নামাজে শরিক হতে পারেনি তারা কবরকে সামনে করে মেয়েতের জানাজার সলা তাদের করতে পারবে সেটা এক মাসের মধ্যে হইতে হবে সেটা এক মাসের মধ্যে হইতে হবে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম এরকম জানাজা পড়েছেন এর বাস্তব অবস্থা হচ্ছে যারা আমরা এই প্রবাসে আছি হয়তো আপনার আব্বা আম্মা কেউ ইন্তেকাল করেছে আপনজন ইন্তেকাল করেছে ছুটি গেলেন দেশে তারপরে শুনে খবর তখন করা হয়ে গেছে এক সপ্তাহ হয়ে গেছে দুই সপ্তাহ হয়ে গেছে পনেরো দিন বিশ দিন হয়ে গেছে এক মাসের মধ্যে যদি থাকে যে আমার আব্বার এনতেকালে মায়ের এনতেকালে এক মাসের বেশি হয়নি তাহলে কবরের কাছে গিয়ে শুধু দুয়াই করবেন না বরং জানাজার সলাদ যেমন আদায় করে সেই রকম সলাদ আদায় করবেন হ্যাঁ চার তকবির যেমন জানাজার তরিকা এর আগে শুনেছেন আর আপনার সাথে অন্যরাও শরিক হইতে পারে স্থানীয় লোকেরাও শরিক হইতে পারে এটি রাসুল্লাহ সাল্লা সাল্লামের সন্ন্যাত এই সন্ন্যতটি আমাদের দেশে একরকমের মৃত আমল নেই এই ধরনের সন্ন্যতগুলিকে জীবিত করা উচিত বেদাতি কুলখানি ফাতেহাখানি করছে আর বেদাতি তরিকায় বক্সাচ্ছে বেদাতি তরিকায় বাড়ি বাড়ি কোরআন পড়ে বেড়াচ্ছে মোল্লা আর বিদাতি তরিকাতে মেয়েতনে মিলাদ করা খাওয়া করা ভোজ করা এইসব করছে সবগুলি বিদাতিগুলি আর যেটা সন্ন্যতি কাজ জানাজার সলাদ জানাজার নামাজ হচ্ছে দোয়া মেয়েতের জন্য সেই কাজটা করে না সন্ন্যত মোতাবেক তাই শেখ বলছেন ওয়ুসরাও লেমাল্লাম আলী আলিহে ওই ব্যক্তির জন্য যার জানাজার সলাত হয়নি তার জন্য শরীয়ত সম্মত হচ্ছে আইয়সাল্লা আলিহে বাদাত দাফান তার উপর যেন জানাজার সলাত আদায় করা হয় দাফনের পরে বিনা জানাজাতে দাফন করে দেওয়া হয়েছে তাহলে দাফনের পরেও কবরকে সামনে করে জানাজার সলাত আদায় করবে এটা হচ্ছে শরীয়ত সম্মত বিষয় দলিল লিয়ান্না নবী সাল্লা ফালা আলী কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম এই কাজটি করেছেন রাত্রে মসজিদে নবীর এক খাদেমা যে পরিষ্কার পরিচ্ছন্ন করত মহিলা মসজিদ নবীর খেদমতে ছিল হঠাৎ করে এতেকাল করে সাহাবাইকের আমরা দেখলেন রাত গভীর হয়ে গেছে নবী করিমসাল্লাম শুয়ে পড়েছেন তাকে আর কষ্ট দেবো না জাগাবো না আমরা রাতারাতি দাফন করে দিই রাত্রে ওই মহিলাকে দাফন করে দিয়েছেন সাহাবাইকের আমরা নবী করিমসাল্লাম সকালবেলা খুঁজছেন যে ওই মহিলাকে তো দেখি না যে মহিলা মসজিদ নবী ঝাড়ু দেয় সাফ করে দেখছি না তিনি বলেন কোথায় ওই মহিলা কোথায় কোনো কোনো রেওয়ায়তে রয়েছে সে পুরুষ লোক ছিল কিন্তু এই ক্ষেত্রে বেশি বলিষ্ঠ আশা করি যে সে মহিলা ছিল তো সাহাবিরা বললেন যে আরাসুল্লাহ মা তাতিল বা রেহা গত রাতে মারা গেছে ফাদাফান না হো তাকে ফাদাফান না হা তাকে দাফন করে দিয়েছি নবী করিম সাহেব আফালা আজান মনি আমাকে জানাওনি কেন আমাকে কেন জানাওনি আমি শরিক হইতাম জানা যায় তার জন্য দোয়া করতাম সাহাবির বলি আরসুল আল্লাহ রাত হয়ে গেছিল বেশি আর আপনাকে জাগানো কষ্ট আপনার হবে এই বললে আমরা আপনাকে জাগাইনি নবী কালাম দল্লুনি আলা কবরিহি তার কবরটা কোথায় আমাকে জানিয়ে দাও বা বাতলে দাও সাহাবার বলে দিলেন যে এই কবরটি হচ্ছে ওই ওই মহিলার কবর বা ওই ব্যক্তির কবর নবী করিম কবরকে সামনে করে জানাজার সালাত আদায় করেছেন আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালা আনহমা থেকে এই হাদিসটি বর্ণিত বোখারি মুসলিমের হাদিস এমন নয় যে কোনো জয়ীফ বা সন্দেহ আছে হাদিসটাই বোখারি মুসলিমের হাদিস আর মার্রা রসুল্লাহ বেকাবরিন দোফেনা রাইলেন রসুল্লাহ আসলাম একটা কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন সকালবেলা যাকে রাতে দাফন করা হয়েছে ফাঁকা তা দোফেনা হাজা একে কখন দাফন করা হয়েছে কালু আল বারেহা তখন লোকেরা বলল যে গত রাতে দাফন করা হয়েছে এই হাদিসটা এভাবে এসছে যে কবর পাশ দিয়ে যাচ্ছে নতুন কবর পাশ দিয়ে যাচ্ছিলেন আর জিজ্ঞেস করলেন যে এটা তো নতুন কবর এর আগে ছিল না তো কে এটা কাকে দাফন করা হয়েছে অন্যরা হয়তো সংক্ষেপে রয়েছে যে নবী কেন সব জানতে পারলেন যেভাবে কাল আফাল আজান তো মনি আমাকে জানাওনি কেন কালু সাহাবিরা বলেন দাফান্না ফিজুল মাতিল্লাই রাতের অন্ধকারে আমরা দাফন করে দিচ্ছে কে ফাঁকারে না আন্নু জাকা আপনাকে জাগানো আমরা অপছন্দ করলাম সেজন্য জাগাইনি ফাঁকামা নবী সাল্লাহ আলি সাল্লাম দাঁড়ালেন না খালফ আমরা তার পিছনে লাইন লাগাইলাম নামাজে তাহলে যেই সাহাবিরা বলছেন রাত্রে দাফন করা যায় তারা জানা যায় শরিক ছিলেন নবী করিম সাল্লাম শুধু জানাজা পড়েন নবী সাল্লাম যখন দাঁড়াইলেন কবর সামনে করে জানাজা পড়তে তারা পিছনে লাইন লাগাইলেন তাহলে কি বোঝা গেল যে যারা একবার জানাজা পড়েছে তারাও জানাজাতে শরিক হয়ে যেতে পারে যে বিষয়টি বললাম যে আপনি গেছেন বাড়ি গেছেন আমা আব্বা ইন্তকাল করেছেন আপনি জানাজা পড়তে গেলেন কবরস্থানে আপনার সাথে গ্রামের কিছু লোক হয়ে গেল আত্মীয় স্বজন ভাই বেরাদর হয়ে গেল হয়ে যাক অসুবিধা নেই নিষেধ করার কোনো প্রয়োজন নেই যে না না তোমরা জানাজা পড়েছে আবার পুনরায় কেন পড়বে না কোনো প্রয়োজন নেই জানাজা দোয়া আর এর প্রমাণিত ফাসাল্লাহ আলিহে তার ওপর জানাজার সল্লা তাদের এই হাদিসে স্পষ্ট নেই যে সে পুরুষ ছিল না মহিলা কিন্তু আর এক হাদিসে আন্না ইমরাতন কান আত্মা কুম্মুল মসজিদা এক মহিলা ছিল যে মসজিদ ঝাড়ু দিত ফামাতাত লাইলান রাতে মারা গিয়েছিল সেই জন্য দুটো হাদিসের সমন্বয় করে প্রথম দিকে আমি কথাটি বললাম যে ঘটনা এরকম ছিল ওই ওই কথাই বলছেন অফিকাতিল মার আ ওই মহিলার ঘটনা রয়েছে আল্লাতি কানাতা কম্মুল মসজিদা যেই মহিলা মসজিদ ঝাড়ু দিত কালা দুল্লু নিয়ালা কবরিহি ওর কবরটি জানিয়ে দাও তাহলে এখানে নবী ওই কবরের পাশ দিয়ে যাচ্ছেন আর এখানে বলছেন যে কবরটা আমাকে জানিয়ে দেয় কবর কোথায় কেউ কেউ বলেছেন ঘটনা দুটি ঘটনা দুটি তো একটি হইতে পারে বর্ণনাকারী বিভিন্নভাবে বর্ণনা করেছেন ফাদাল্লাহু নবী সাল্লাহ সাল্লামকে বাতলে দিলেন কবরের খোঁজ যে এই হচ্ছে ওই মহিলার কর ফাসাল্লাহ আলিহা তারপরে সুরুল্লাহাম ওর জানাজার তা দে করলেন মোত্তফাকর বখারি মুসলিমের হাদিস এই কবরকে সামনে করে জানাজা দাফন করার পরে জানাজার জন্য সময়সীমা আছে না পাঁচ বছর দশ বছর পরও মারা পাঁচ বছর হয়ে গেছে মারা গেছে পাঁচ বছর দশ বছর আগে জানাজা পড়বেন শেখ বলছেন না ওইরকম না এক মাসের মধ্যে হওয়া উচিত এক মাসের মধ্যে হওয়া উচিত এরবার দলিলকে যে এক মাসের মধ্যে সীমিত করলেন তো ওইটা দেখেন ওর দলিল দলিল হচ্ছে লেমা ওয়ারাদ আন্না উম্মা সাদ মাতাত উম্মে সাদ সাদের মা উম্মে সাদ এক মহিলা সাহাবিয়া ইন্তেকাল করেছিলেন ওয়ান নবী সাল্লাম গায়েব সেই সময় নবী করিম সাল্লাম অনুপস্থিত ছিলেন মদিনায় ছিলেন না মদিনার বাইরে ছিলেন কোথাও কোনো সফরে ফালাম্মা কাদেমা যখন নবী সাল্লাম আসলেন মদিনায় সাল্লাহ আলিহা তার জানাজার সলাত আদায় করলেন ওয়াকাদ মাজা লেজা লেকা শাহরুন সেই সময় এক মাস অতিক্রম করে গেছিল সেই সময় সেই সময় ওই মহিলার দাফন দাফনে এক মাস হয়ে গেছিল রাহ তিরমিজি হাদিস এটি তিরমিজিতে রয়েছে তাহলে দুই হাদিস মিলিয়ে বোঝা গেল যে কবরে দাফন করার পরে জানাজা পড়তে পারবেন আর জানাজাটা কতদিন পড়তে পারবেন তার জন্য তিরমিজি হাদিসটা ওতে আপনি মিলিয়ে নেন তাহলে এক মাসের মধ্যে পড়ে নেওয়া ভালো আর এক মাসের বেশি যদি হয়ে যায় দু চার ছয় মাস হয়ে গেছে তাহলে আর জানাজা পড়ার দরকার নেই তখন শুধু দোয়া করেন আশেরান দশ নম্বর বিষয় এই জানাজা সংক্রান্ত নাস মৃত ব্যক্তির পরিবার পরিজনের জন্য মৃত ব্যক্তির পরিবার পরিজনের জন্য লে আহলিল মাইয়েত মানে মাইয়েতের হ্যাঁ আহল পরিবার মাইয়েতের আত্মীয় স্বজন ওদের জন্য যার বাড়িতে মারা গেছে সেই বাড়িওয়ালাদের জন্য আহাল মানে ওলা হয় হ্যাঁ ওই বাড়িওয়ালাদের জন্য জায়েজ নয় কি জায়েজ নয় আইয়াস নাও তো আমালের নাস গ্রামবাসীর জন্য জনসাধারণের জন্য খাবার তৈরি করবে আর খাওয়াবে ভোজ করবে এটা জায়েজ নাই তাহলে বুঝেন আমাদের দেশের এই বিদাতি প্রথার কথা যে মৃতের নামে খাবার সে দিন ধরে তিন দিনে হোক দশ দিনে হোক আর চল্লিশে হোক আর দিন নাই ধরে হোক আমরা দিন ধরি না এমনি খাওয়াই দুটোই বেদাত দুটোই জায়জ নাই লাইয়া জুজু জায়জ নাই কেন প্রত্যেকটি কথার দলিল বিনা দলিলে শেখ একটাও লিখেননি আর বিনা দলিলে আমরা কথা বলি না যারা বিদাত করে তারা বিনা দলিলে করে হ্যাঁ তাদের জন্য দলিল না কারণ বড়রা করলেই চলে বুজুগানের দিনের নামে সব কিছু ধর্মকর্মের নামে চলে কিন্তু আমাদের কাছে হয় আল্লাহর কিতাবে থাকতে হবে আর না হলে রসুল্লাহ সাল্লামের হাদিসে থাকতে হবে নবী সাল্লাম এরকম করেছেন অথবা নবী সাল্লাম করতে বলেছেন নবী সালাম সাহাবিরা ভোজ করেছেন খাওয়িয়েছেন লোকজনকে গ্রামবাসীকে মৃতের বাড়িওয়ালারা আর নবী সাল্লাম চুপ থেকেছেন অনুমোদন দিয়েছেন স্বীকৃতি দিয়ে দিয়েছেন এই তিন রকমের এক রকম হলে আপনি করতে পারবেন আর কোরআনেও নেই রসুলের আমলেও নেই রসুল্লাহ সাল্লামের কথাতেও নেই রসুল সাহাবিরাও করলেন না আর আপনারা পরে বিদাত শুরু করলেন ভোজ ভাজের ধুমধাম করে লোকজনকে খরচ করা বাংলাদেশের ভাষায় কি হ্যাঁ আমার আব্বার নামে খরচ করতে হবে মায়ের নামে খরচ করতে হবে হ্যাঁ মেজবান দেওয়া তো এক এক অঞ্চলে এসব এক এক পরিভাষা রয়েছে ভোজ করা দাওয়াত করা জিয়াফত করা এটা ইসলামের নেই এটা হিন্দুদের প্রথা এটা হচ্ছে জাহিলি যুগের কাফের মুশ্রেকদের প্রথা যাদের বিরোধিতা করা ফরজ আল্লাহ করেছেন কেন জায়েজ নয় বলছেন লেকাউলে জারির বিন আবদুল্লাহ আল বাজালি আর সাহাবি আল জালি সম্মানিত সাহাবি জারির বিন আবদুল্লাহ বাজালি রদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলছেন কন্যা নাউদ্দুল ইজতিমা এলা আহলিল মাইয়েতে ওয়াসান আতা তো আমে বাদাদ্দাফানে মিনান্নিয়া হাতে আমরা মাইয়েতের হ্যাঁ মাইয়েতের পরিবার পরিজনের কাছে একত্রিত হওয়া গ্যাদারিং করা অনুষ্ঠান করা ইজতেমা মানে হচ্ছে অনুষ্ঠান আজকে ইজতেমা বলছে না বিশ্ব ইজতেমা তবলিগীদের হ্যাঁ কারো তবলিগি ইজতেমা অন্য ইজতেমা ইজতেমা মানে হচ্ছে গ্যাদারিং করা কোনো জায়গায় একত্রিত হওয়া তো মাইয়েতের বাড়িতে যার বাড়িতে কোনো মানুষ মারা গেছে তার বাড়িতে একত্রিত হওয়া ওয়াসান আতম এবং খাবার তৈরি করে এলাকাবাসীকে খাওয়ানো বাদার দাফান দাফন করার পরে সেই দিনই হোক অথবা তারপরে হোক এগুলিকে কন্যা নাউদ্য আমরা গণ্য করতাম কি গণ্য করতাম মিনা নেয়া হাতে রোদনের অন্তর্ভুক্ত রোদনের অন্তর্ভুক্ত নেহা নুহা থেকে মানে মাইয়েতের ওপর চিল্লে চিৎকার করে বয়ান করে মাইয়েতের গুণ বর্ণনা করে কান্নাকাটি করা এটা যেমন হারাম এর জন্য মাইয়াতকে আজাব হয় তেমনই মাইয়েতের নামে ভোজ দাওত জিয়াফতের ব্যবস্থা করা গরিবকে খাওয়াবো সখীকে খাওয়াবো দুঃখীকে খাওয়াবো সবাইকে খাওয়াবো গ্রামবাসীকে একটু খাওয়াবো হ্যাঁ এটাকে এই হারামের অন্তর্ভুক্ত আমরা মনে করতাম কে বলছেন কে বলছেন সাহাবি জরি রাজি আল্লাহ আনহ তার সাহাবারা বলছেন তার মানে নবী সাল্লামের জামানায় এটাই ছিল এই জন্য নবী করিম সাল্লাহ আলি সামনে তার দুই স্ত্রীর ইন্তেকাল হয়েছে রাজি আল্লাহ আনহ তারপরে তিন মেয়ের ইন্তেকাল হয়েছে আর আপনজন আত্মীয় স্বজন তো হয়েছেই ছেলেগুলোর ইন্তেকাল হয়েছে কিন্তু কারো জন্য খাদ্যের ব্যবস্থা করেনি তো আমাদের আলোচনা ছিল আবার শুরু থেকে বলছি আমাদের কিছু নতুন ভাইরা আসলেন সেই জন্য শেখ বলছেন যে দশ নম্বর বিষয় হচ্ছে যে মাইয়েতের বাড়িওয়ালার জন্য খাবার তৈরি করা জনসাধারণের জন্য মানুষের জন্য যে গ্রামবাসীকে খাওয়াবো এলাকাবাসীকে খাওয়াবো এটা জায়েজ নয় লায়াজুজ আলি আহলিল মাইয়েতে মৃতের আত্মীয় স্বজনদের জন্য জায়েজ নয় আইয়াস নাও তো আমান যে খাবার তৈরি করবে লিন্নাস হ্যাঁ লোকজনের জন্য যে খাওয়াবো সবকে যেহেতু বাপ মারা গেছে মা মারা গেছে সেই জন্য একটু খাওয়াই হ্যাঁ করবে না কেন এটা জায়েজ নয় জায়েজ নয় মানে কি হারাম জি নবী করিম সাল্লা সাল্লামের প্রখ্যাত সাহাবি আসাহাবিউল যে সম্মানিত সাহাবি জরিবিন আবদুল্লাহ বাজালি রদিয়াল্লাহন বলছেন কন্যা নাউদ্দুল ইজতিমা আমরা একত্রিত হওয়াকে গণ্য করতাম এলা আহলিল মাইয়েতে মৃতের আত্মীয় স্বজনদের কাছে মৃতের আত্মীয় স্বজনদের বাড়িতে আমরা গ্যাদারিং করা অনুষ্ঠান করাকে ওয়াসান আতার তো আমি আর খাবার তৈরি করে লোকজনকে খাওয়ানোকে গণ্য করতাম কি গণ্য করতাম আর কখন এটা বাদার দাফন দাফন করার পরে দাফন করে আসলো আসার পরে এখন খাওয়া দাওয়া করবে ওই দিনে অথবা পরের দিনে অথবা তিন দিনে অথবা দশ দিনে অথবা চল্লিশ দিনে অথবা যে কোনো দিনে এইরকম মাইয়াতকে দাফন করা হয়ে গেলে এখন গ্রামবাসীকে এলাকাবাসীকে খাওয়াইতে হবে ওই মাইয়াতের বাড়িওয়ালাদেরকে এই কাজটিকে আমরা গণ্য করতাম কি মেনা নেয়া হাতে রোদনের অন্তর্ভুক্ত যে রোদন করা হারাম নবী করিম বলছেন আল মাইয়াত ইয়াজাবো বেবুকাই আহলি আলিহে মাইয়াতের ওপর যদি কান্না করা হয় বোকা আছে হাদিস আর হাদিস আছে আল ইয়াজ যাবো বেমা নিহা আলিহে মাইয়েতের উপর যদি নোহা করা হয় রোদন করা হয় বয়ান করে কান্না করা হয় তাহলে তার জন্য কি হয় মাইয়াতকে কবরে আজাব হয় তাহলে আপনার এই মৃতের নামে খাবার তৈরি করে ভোজ করে খাওয়ানোতে মাইয়াতকে কি হয় আজাব হয় নে কি হয় না ইসালে সব হয় না ভালো করে শুনে রাখেন রাহুল ইমাম আহমদ হাদিস ইমাম আহমদ রহমতুল্লাহ আলী বর্ণনা করেছে বেসানাদ্দিন হাসান হাদিসের সনদ হচ্ছে হাসান সুতরাং ভাষ্যকার আলো বলছেন ফালা ইউসনা আহুল মেয়েতলিনাসের তাম সুতরাং মেয়েতের বাড়িওয়ালারা লোকজনের জন্য খাবারও তৈরি করবে না ওয়ালা ইকিম আল মাতেম আর মাতম হ্যাঁ মেয়ের অনুষ্ঠান করবে না যে শোক মাতম করা হোক এইরকম কোন অনুষ্ঠান করবে ওয়াল আহজান আর শোক প্রকাশ করা হোক হ্যাঁ আর এর জন্য বিভিন্ন যে সব বিদাতি তরিকা আছে অন ইসলামিক তরিকা আছে পশ্চিমা তরিকা আছে যেমন নিরবতা পালন করা হোক হ্যাঁ, মাইয়েতকে দাফন করে দেওয়ার পরে চোখ বন্ধ করে মুখ বন্ধ করে কিছুক্ষণ নিরাপত্তা পালন করলো যে কাফের অমুসলিম এহুদিন আসার করে সেগুলি এক সেই মুসলিমরা নেতাদের কবরের কাছে করে সবগুলি হারাম এগুলি সবগুলি হারাম ও আম্মা সোনত আমিল্লাহম পক্ষান্তরে আর একটি মাসলা এর বিপরীতটা সেটা হচ্ছে যে গ্রামের লোকজন খাবার তৈরি করবে হ্যাঁ মৃতের বাড়িওয়ালাদের জন্য গ্রামের লোক খাবে না মাইয়েতের বাড়ি থেকে বরং গ্রামের লোক খাবার তৈরি করে নিয়ে যাবে কার বাড়ি যার বাড়িতে লোক মারা গেছে ওর স্ত্রীকে ওর ছেলে মেয়েকে ওর ভাই বেরাদরকে ও বাপ মাকে আত্মীয় স্বজনকে খাওয়ার জন্য যারা শোকে আছে তাদের জন্য আর নিকট আত্মীয়রা শোকে থাকে তো দূরের আত্মীয়রা কাছের আত্মীয় খাওয়াবে হ্যাঁ জি তাহলে মাইয়াতের পরিবার পরিজনের জন্য খাবার তৈরি করা আউলে দইউফেম অথবা তাদের অতিথিরা দূর দূর থেকে এসছে জানাজা পড়ার জন্য এসছে আমাদের দেশে আসে না কয়েকশো কিলোমিটার দূর থেকে হয়তো অনেক মেহমান এসছে জানাজার সলাতে দাফন করার জন্য এখন এই লোকগুলি তো তাদের জানাজা পড়ে চলে যেতে পারবে না এই লোকগুলিকে থাকতে হবে এক বেলা বা এক রাত থাকতে হবে একদিন থাকতে হবে তো এদের জন্য খাবার যদি তৈরি করা হয় কে তৈরি করছে বাড়িওয়ালা মাইয়াতের বাড়িওয়ালারা কে তৈরি করবে গ্রামবাসী খাওয়াবে যাদের শোক নেই তারা খাওয়াবে আর যাদের শোক আছে তারা খাবে হক রাখে যদি এই রকম খাবার তৈরি করে ফালা বাসা এতে কোনো আপত্তি নেই বরং এটা শরীয়ত সম্মত সুন্নাত আর এটা এতে ভালোবাসা জন্মায় আত্মীয়তার যে একটা অধিকার রয়েছে প্রাপ্য রয়েছে তার অন্তর্ভুক্ত বিশেষ করে যারা আত্মীয় বা প্রতিবেশী তাদের এই কাজগুলি করা উচিত বা বন্ধুমহল হ্যাঁ ওয়ুসরাউলি আকারে বিহিরানি তো আত্মআমা মৃত ব্যক্তির আত্মীয় স্বজনদের জন্য এবং তার পাড়া প্রতিবেশীর জন্য শরীয় সম্মত মানে সন্ন্যত হচ্ছে যে আইয়াস নাউ লাহমত্তাম মৃত ব্যক্তির বাড়ির সদস্যদের জন্য খাবার তৈরি করবে যে ওরাকে খাওয়াই ওরা রান্না করবে না হয়তো আজকে খেতে চাইবে না খাবার নিয়ে যে দিবে তারপরে খাবার খাওয়িয়ে দিবে বসে থাকবে যে খাবারটা খেয়ে নেন এগুলি করবে এগুলো শরীয়ত সম্মত এর দলিল বাকি যে কারো বাড়ি কেউ যদি এতেকাল করে তো গ্রামবাসী খাবার তৈরি করে নিয়ে যাবে এতটা খাবার তৈরি করবো যতটা ওই বাড়িওয়ালাদের জন্য যথেষ্ট হয় আর সেই দিনই শুধু না শেখ বলবেন যে এর জন্য কোনো সময়সীমা আপনি যদি চান যে তিন দিন খাওয়াবো তার বেশি খাওয়াবো এক সপ্তাহ দশ দিন ধরে গ্রামের এই বাড়ি দিচ্ছে ওই বাড়ি দিচ্ছে ওই বাড়ি করে দিয়েছে ওই বাড়ি দিচ্ছে দিতে দিতে দেখা গেল যে এক মাস ওই মাইয়াতের বাড়িওয়ালা ওদের রান্নাই করার প্রয়োজন হয় না তো অসুবিধা নেই তাও অসুবিধা নেই দলিল কি যে মাইয়াতের পরিবার পরিজনের জন্য গ্রামবাসী আত্মীয় স্বজনরা খাবার দেবে নবী করিম সাল্লাহ আলী সাল্লামের কাছে যখন জাফার ইবিন আবি তালিব রদি আল্লাহ আনহুর শাহাদাতের খবর আসলো মুতার যুদ্ধে তিনি শহীদ হয়েছিলেন আর জাফার বিন আবিতাল আবু তালেবের ছেলে বড় ছেলে আলী রাজি আল্লাহ তার বড় ভাই তার যখন শাহাদাতের খবর আসলো তখন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছিলেন তার শাহাদাত হয়েছিল ফির শাম শাম তখনকার বৃহৎ শামের অন্তর্ভুক্ত জর্ডনও যেমন বর্তমানে সিরিয়া জর্ডন লেবানন প্যালিস্টাইন সবগুলি মিলে শাম আর এখন শাম বলা হচ্ছে শুধু সিরিয়াকে হ্যাঁ মোতার যুদ্ধটা হয়েছিল জর্ডনে মোতার এলাকাটি এখন জর্ডনে অবস্থিত তো শাম দেশে বলা হয়েছে হাদিসে আমার আহলাহু তখন নবী করিম সাল্লাহ সাল্লাম নির্দেশ দিয়েছিলেন তার পরিবারকে আইয়াস নাও তো আমাল্লে আহলে জাফার জাফারের পরিবারের জন্য তোমরা খাবার তৈরি করো নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম জাফারের আত্মীয় খন কে হন চাচাতো ভাই জাফর ইবন আবি তালেব হ্যাঁ আর আবু তালেব হ্যাঁ রসুল্লাহ সাল্লামের চাচা তাহলে জাফর আর রসুল্লাহ সাল্লাম চাচাতো ভাই তো রসুল্লাহ সাল্লাম নিজ পরিবারদের বললেন যে তোমরা খাবার তৈরি করো জাফারের বাড়ি দেওয়ার জন্য জাফারের বাড়ি দেওয়ার জন্য তাহলে আপনার যদি চাচাতো ভাইয়ের বাড়িতে এরকম হয়েছে হ্যাঁ চাচার বাড়িতে হয়েছে এরকম খালার বাড়িতে ফুফুর বাড়িতে প্রতিবেশী আত্মীয় হোক আর নাই হোক তো খাবার দেবেন নবী করিম সাল্লাম কি বলেছিলেন যে ইসনাউ লে আহলে লে আলে জাফার তোয়ামান হাদিসটা রয়েছে যে ইসনাউ লে আলে জাফার আমান জাফারের পরিবারের জন্য তোমরা খাবার প্রস্তুত করো কেন কাল এই কথা বলেছিলেন ইন্নাহু আতাহম মায়ুষ গেলহম কারণ তাদের ওপর এমন বিপদ আপদ এসেছে বালা মুসিবত এসেছে শোক এসেছে যা তাদেরকে ব্যস্ত করে ফেলেছে রান্নাবান্না থেকে হ্যাঁ খাবার প্রস্তুত করা থেকে ওরা খাবার তৈরি করবে না অনাহারে থেকে গেলে খাবার তৈরি করবে না বাচ্চারা অনাহারে থেকে গেলে বাচ্চাদের জন্য খাবার ব্যবস্থা করবে তা করবে না হয়তো আর ছোটো ছোটো বাচ্চারা ছিল ঘন ঘন তার বাচ্চা ছোট ছোট বাচ্চারা ছিল ওই অবস্থায় জাফর জি আল্লাহ তালন জিহাদ ফিসাবি তার যুদ্ধে গেছিলেন আর শহীদ হয়েছিলেন রদি আল্লাহ আনা এই হাদিস আবু দাউদে রয়েছে নাসাইতে রয়েছে ইবিনে মাজায় রয়েছে মুসনাদ আহমদে রয়েছে হাদিসটি সহি মাইয়াতের বাড়ির সদস্যদের জন্য খাবার তৈরি করলে তাতে তাদের সান্ত্বনা রয়েছে সান্ত্বনা দিলেন মনটা খুশি হবে না জি এবং তাদের মনে যাতে করে একটু শোকটা হালকা হয় খুশিটা ফিরে আসে এবং খাবারের জন্য যেন চিন্তা না করতে হয় বড়রা হয়তো খাবে না কিন্তু ছেলে মেয়ে কী খাবে চিন্তা করতে হচ্ছে হ্যাঁ এইরকম যেন চিন্তা থেকে মুক্ত হয়ে যায় বিশেষ করে কয়েকটা দিন প্রথম যে শোকটা খুব বেশি আছে ওই সময়গুলিতে এই জন্যই খাবার তৈরি করা মৃত ব্যক্তির বাড়িওয়ালার বা বাড়ির সদস্যদের জন্য সন্ন্যত আইয়াদ ও আকলে আম আর একটি মাসলা এখন যে বাড়িতে লোক মারা গেছে হ্যাঁ ওই বাড়িতে এত খাবার আসলো গ্রামের হ্যাঁ পাড়া প্রতিবেশী থেকে যে খাবার তাদের খেয়ে দিয়ে বেঁচে গেছে বেশি হয়ে গেছে মানে খাবারগুলি কি করবে নষ্ট করবে এই খাবারগুলি শেষ করার জন্য যদি গ্রামবাসীকে ডাকে যে আসেন খাবারগুলো খেয়ে নেন না হয় না পাড়া প্রতিবেশীকে ডাকে যে খেয়ে নেন না হয় নষ্ট হয়ে যাবে এত খাবার এসছে এই খাবারগুলি নষ্ট হয়ে যাবে আজকাল ফ্রিজের যুগ হ্যাঁ সারা বছর দেড় কোরবানির বস্তু খাচ্ছেন একটা যুগে সম্ভব ছিল হ্যাঁ ফিরিয়ে জিজ্ঞেস ভাবছেন চলো তো খাবার চলে আসলে এক সপ্তাহ রেখেই দিই এক সপ্তাহ খাবো তো ছিল না এর আগে তো সুতরাং খাবার নষ্ট না করে গ্রামবাসীকে ডেকে যদি খাওয়াই এটা ভোজ নয় এটা ভোজ না এটা হচ্ছে খাবারটাকে নষ্ট হওয়া থেকে অপচয় থেকে বাঁচানো অপচয় করা গোনার কাজ তাই শেখ বলছেন ওয়ালা হারাজ আহলিল মাইয়েত মাইয়েতের পরিবারের জন্য কোনো দোষ নেই কিসে দোষ নাই ও জিরান আহম যদি তাদের প্রতিবেশীদেরকে ডাকে আওগায়েরম অথবা একটু দূরের লোকদেরকেও ডাকে কিসের জন্য রিল আকল খাবারের জন্য মিনাত ওই খাদ্য থেকে আল মোহদা এলিহিম যা তাদেরকে ওপর ঢোকন পেশ করা হয়েছে হারিয়া তোহফা পেশ করা হয়েছে খেতে দেওয়া হয়েছে আর অতিরিক্ত হয়ে গেছে সেজন্য খাবার জন্য যদি ডাকে আশেপাশের লোকদেরকে কোনো দোষ নেই ওয়ালাইস আলী ওয়াক্তুন মাহাদুদ এই খাবার যে মাইয়েতের বাড়ি দিবেন তো কয়দিন দিবেন কিছু কিছু লোকেরা বলেছেন যে একদিন দুই দিন তিন দিন কারণ সাধারণ হ্যাঁ, মৃত ব্যক্তির আত্মীয় স্বজনদের জন্য তিন দিনের বেশি শোক করা ঠিক নয় সেজন্য তিন দিন কিন্তু তিন দিনের সাথে এই খাবার দেওয়ার কোনো সম্পর্ক নাই যদি দেখা যায় যে না আমরা আরো বেশি দিতে পারবো প্রত্যেক বাড়ি থেকে খাবার আসছে আর গ্রামে পঞ্চাশটা ঘর আছে যে পঞ্চাশ বাড়ি থেকে খাবার আসে তো এক এক মাস খেতে পারে তাই না অসুবিধা নেই তাতে কোনো অসুবিধা নেই ওই কথাই বলছেন যে এর জন্য কোনো নির্ধারিত সময় নেই যে এতদিন শুধু খাবার গ্রামবাসী দিতে পারবে আত্মীয় স্বজন দিতে পারবে মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে এমন কথা নেই ফিমা না আলম মিনাসা যা আমি শরীয়ত থেকে জানি শরীয়তের মাসলা মাসাইল থেকে দলিল ভিত্তিক যা জানি যে এই ক্ষেত্রে কোনো সময়সীমা নির্ধারিত নেই এইরকমই সান্ত্বনা দেওয়ার ক্ষেত্রে আর একটি মশলা সান্ত্বনা দেওয়ার ক্ষেত্রে অনেকে মনে করে যে কারো বাড়ি যদি কেউ মারা যায় তো তিন দিনের মধ্যে তাকে সান্ত্বনা দিতে হবে তার সাথে দেখা করতে হবে এবং তিন দিনের মধ্যে সান্ত্বনা দিতে ভালো অবশ্যই যেই দিন কারো সেই দিনে গিয়ে সান্ত্বনা দিলেন সেই দিনে গিয়ে সমবেদনা প্রকাশ করলেন সেই দিনে গিয়ে আপনি তার দুঃখে আপনি শরিক হলেন ভালো কিন্তু হয়তো কাজ বিশেষে বাইরে ছিলেন অথবা ব্যস্ত ছিলেন আসতে পারেননি অথবা দেখা সাক্ষাৎ তার সুযোগ সুবিধা হয়নি তিন দিনের মধ্যে নয় আপনার পাঁচ দিন সাত দিন পরে দেখা হচ্ছে ওই মৃত ব্যক্তির আত্মীয় স্বজন ছেলে মেয়ে বা কারো সাথে দেখা হচ্ছে তো বলবেন না যে আল্লাহ পাক আপনার আব্বাকে জান্নাতবাসী করুক আপনার আম্মাকে জান্নাতবাসী করুক আল্লাহ তার গোনা খাতা মাফ করুক হ্যাঁ কবরকে আল্লাহ আলোকিত করুক আপনাদেরকে আল্লাহ ধৈর্য ধারণে তৌফিক দিক হ্যাঁ ধৈর্য ধারণ করেন এতে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া আখেরাত আপনাদের কল্যাণ রেখেছেন এগুলো হচ্ছে তাজিয়তের ভাষা এগুলো হচ্ছে সান্ত্বনা দেওয়ার ভাষা যে কোনো ভাষায় করা যেতে পারে আমি হাদিসের ভাষা বললাম না কাছাকাছি ভাষাগুলি বললাম হাদিসে কিছু ভাষা এর জন্য এসেছে ইন্নালিল্লাহ মা আখাজা ওয়ালাহু মা আতা ওয়াকুল্ল শাইন ইন্দাহু বিয়াজালি মোসাম্মা ফালতাস তসবের ওয়াল তাহতেসেব ইন্নালিল্লাহ মা আখাজা আল্লাহ যা নিয়েছেন সেটা আল্লাহর তোমার আব্বাকে আল্লাহ নিয়েছেন তোমার মাকে আল্লাহ নিয়েছেন বা তোমার ছেলে মেয়ে আল্লাহ নিয়েছেন এটা আল্লাহর হ্যাঁ তোমার স্বামীকে আল্লাহ নিয়েছেন এটা আল্লাহর তোমার নেননি ঠিক কিনা ইন্নালিল্লামা ওয়ালাহম্মা আতা আর যা দিয়েও রেখেছেন বা দিয়েছেন সেটাও কার আল্লাহর সেটাও আল্লাহর দান হ্যাঁ ওয়াকুল্ল শাইন এন্দাহ বিয়াজ আলী মোসাম্মা প্রত্যেক বস্তুর আল্লাহ সময়সীমা নির্ধারণ করেছেন এক মুহূর্ত আগে পিছিয়ে হবে না সুতরাং সময় শেষ হয়ে গেছে সুতরাং ভাই চলে গেছে হ্যাঁ ফালতাসবের সুতরাং ধৈর্য ধারণ করুন ওয়ালতাহতাসিব এবং আল্লাহর কাছে নেকির আশা রাখুন এই মুসিবতে আল্লাপাক উত্তম প্রতিদান দেবেন পুরস্কার দেবেন এই আশা রাখুন এইরকমই ইন্নালিল্লাহ ওয়াইনাহলে রাজেউন হ্যাঁ এ কথা বলা ইন্নালিল্লাহে ওয়াইনাহলে রাজেউন তারপরে আরও কিছু দোয়া কর আল্লাহ পাক আপনাদেরকে এই যেন উত্তম প্রতিদান দান করেন যেমন নিজের ক্ষেত্রে হাদিসে রয়েছে আল্লাহ আজর নিফি মসিবতী আমার মসিবতী আল্লাহ আমাকে নেকি দাও বা উত্তম প্রতিদান দাও তাহলে অন্যের জন্য যখন সান্ত্বনামূলক বলছেন তা আল্লাহ যেন আপনাকে এই মুসিবতে উত্তম প্রতিদান দান করেন অখলফলি খায়রা মিনহা হ্যাঁ যদি আপনার আপন যেন মারা যায় তো আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ এর চাইতে উত্তম বিকল্প আমাকে দান করো তেমনি ওর জন্য দোয়া করবেন অন্যের জন্য যে আপনাকে যেন আল্লাহ এর উত্তম বিকল্প দান করেন স্ত্রী মারা গেছে এর চাইতে ভালো স্ত্রী আল্লাহ দান করেন স্বামী মারা গেছে এর চাইতে আল্লাহ ভালো স্বামী দান করেন যদি আমাদের দেশের মহিলাদেরকে যদি বলা হয় এই ভাষা দিয়ে যে আল্লাহ এক স্বামী কিনেছে আল্লাহ যেন আরও ভালো স্বামী দান করেন তো বলি দুশ্মন আমার হ্যাঁ কারণ জাহিলিয়াত ঢুকে আছে যে দ্বিতীয় সেকেন্ড ম্যারেজ করা যাবে না যা বিয়ে করেছি করেছি সারা জীবন বিধবা থাকবো আর যুবতী মানুষ বিধবা থাকার বিধবায় লুকিয়ে লুকিয়ে হারাম খাচ্ছে হ্যাঁ জেনাই লিপ্ত হচ্ছে তারপরে বিয়ে করবে এগুলো কুসংস্কার আমি গত সপ্তাহে বা তার আগে সপ্তাহে এটিকে ইঙ্গিত করেছি এগুলো হিন্দু সভ্যতা নবী করিম সাল্লামের সাহাবাই কেরামদের যুগে তাবেন্দ্র সালাফা সালাহিনের যুগে হ্যাঁ, কাফের বিজাতিদের সভ্যতার বিস্তার লাভের পূর্বে কোন মুসলিম মহিলা বিধবাহে বসে থাকতেন না ভালো ছেলে পেলে বিয়ে ভালো লোক পেলে বিয়ে বসে যেত এগারো নম্বর বিষয় হচ্ছে কোন মহিলার জন্য কোন মৃত ব্যক্তির ওপর তিন দিনের বেশি শোক করা যায় না একমাত্র স্বামী স্বামী ছাড়া অন্য কারো ওপর কোনো মহিলার জন্য তিন দিনের বেশি শোক করা যাজ নাই তাহলে কোনো মেয়ের মা মারা গেছে বা বাপ মারা গেছে শোক করবে কয়দিন তিন দিন হ্যাঁ ছেলে মারা গেছে শোক করবে কয়দিন ভাই মারা গেছে বোন মারা গেছে শোক করবে কয়দিন তিন দিন কিন্তু স্বামী মারা গেছে শোক করবে চল্লিশ দিন কে বললো চল্লিশ সবাই যে চল্লিশ দিন মাসা আল্লাহ হ্যাঁ চল্লিশটা ভুলে যান ই এক চল্লিশ আর বিদাত আছে আমাদের চল্লিশ আর চিল্লা তবলিগি চিল্লা আর চল্লিশ আর আপনার কি চল্লিশ আর খাবারের বিদাত আর এই চল্লিশ চল্লিশ আর ইদ্যত চল্লিশ আর ইদ্যত নেই চল্লিশ চল্লিশ কি হ্যাঁ চার মাস দশ দিন হ্যাঁ والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن أربعة أشهر وعشرا তোমাদের মধ্যে যারা ইন্তেকাল করবে মৃত্যুবরণ করবে আজওয়া আজওয়াজান আর স্ত্রীদেরকে ছেড়ে যাবে ইয়া তার অভ্যাস না বিয়ান না তারা অপেক্ষা করবে বিবাহ করতে পারবে না শোক করবে স্বামীর জন্য স্বামীর জন্য শোক করবে স্ত্রীর জন্য আবার শোক নেই আবার সমান সমান হ্যাঁ যেহেতু সাম্যের আজকাল আন্দোলন চলছে স্বামী স্ত্রী সমান হব নারী পুরুষকে সমান করব কলকারখানায় পুরুষ কাজ করবে তো তার স্ত্রীর কাজ করতে হবে এসব পশ্চিমা সভ্যতা সুতরাং শোক হ্যাঁ মহিলা এখন মিছিল করবে যে তোমার জন্য যদি চার মাস দশ দিন আমাকে শোক করতে হয় তো তুমি কতদিন আমার জন্য শোক করবে তোমাকেও করতে হবে চার মাস দশ শোক হ্যাঁ না ইসলামে এইসব নেই আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো করে জানেন যে কার জন্য কতটা শোক করতে হবে আর কার জন্য কতটা শোক করা কল্যাণকর তো আল্লাহ বলছেন ইয়াতার আব্বাস না ওই মহিলারা স্ত্রীরা কি করবে ইয়াতার আব্বাস না বিয়ান ফোসাহিন না শোক করবে অপেক্ষা করবে ইদ্যত কাটাবে আর বা আসর চার মাস ও আশারা এবং দশ দিন চার মাস দশ দিন ভালো করে মনে রাখেন কোরআন করিম রায় তো শেখ বলছেন যে কোনো মহিলার জন্য স্বামী ছাড়া অন্য কারো ওপর তিন দিনের বেশি শোক করা যায় নাই ফাইন্না হইয়াজিব আলী আন্তহিদ্দা আলহি আর বা তাশনি ওয়াসরা আর স্বামীর ওপর স্বামীর ওপর স্বামীর ওপর স্বামীর জন্য শোক করবে শোক করা ফরজ এই আবার শোক করা ফরজ এই যে সুন্নত মুস্তাহাব চার মাস দশ দিন শোক করা ফরজ তার একটি হচ্ছে যে চার মাস দশ দিনে যতই ভালো কাস্টমার পেয়ে যাক না কেন বিয়ে করতে পারবে না দেখা গেছে ইন্তেকাল করেছে স্বামী আর তার দশ বিশ দিন পরে একটা ছেলে ভালো চাকরিওয়ালা ছেলে চলে এসছে আর ধনাঢ্য ছেলে চলে এসছে হ্যাঁ মন্ত্রী মিনিস্টারের ছেলে পেয়ে গেছে বিয়ে করার জন্য কাস্টমার ভালো পেয়ে গেছে অথবা আমেরিকান পেয়ে গেছে আমাদের ভাই যেমন তার বাপরে পাসপোর্ট অনেক মূল্যবান পাসপোর্ট যদি চার মাস দশ দিন অপেক্ষা করি তুই ছুটি এসছে ততদিনে চলে যাবে হ্যাঁ আউট হয়ে যাবে তো হাত ছাড়া হয়ে যাবে তো বিয়ে পড়িয়ে দেন না বিয়ে পড়া যাবে না কোনো অবস্থায় বিয়ে করতে পারবে না চার মাস দশ দিন আগের স্বামীর হক রয়েছে তার অধিকার রয়েছে চার মাস দশ দিন তারপরে আপনি পুরোপুরি বিচ্ছিন্ন হলেন এখন আপনি অন্য জায়গায় বিয়ে করতে পারেন আপনি আর বিয়ে যদি না করেন আর এই অবস্থায় ধরেন বয়স হয়ে গেছে ছেলেমেয়েরা বড় আছে আর বিয়ে করবে না হয়তো পঞ্চাশের বেশি হয়ে গেছে ষাট হয়ে গেছে বিয়ে করবে না তাহলে তার স্ত্রী হয়ে উঠবে তার যদি দুইজনে জান্নাতে যায় তাহলে দুজনে জান্নাতে স্বামী স্ত্রী হিসাবে থাকবে মাঝখানে বিবাহ টুটে যায় না বিবাহ নষ্ট হয়ে যায় না কিন্তু আমাদের দেশের বিদাত পন্থীদের ফতোয়া হচ্ছে যে মারা গেলে কি হয়ে যায় স্বামী স্ত্রী কেউ মারা গেলে কি হয়ে যায় বিবাহ টুটে যায় তাদের নষ্ট হয়ে যায় উজু নষ্ট হওয়ার মতো হ্যাঁ বিবাহ নষ্ট হয়ে যায় যার ফলে স্বামী মারা গেছে আর মহিলা এক নজর একটু স্বামীকে দেখতে চায় দেখতে দেয় না গোড়া মজাপন্থী বিদাতিরা আমাদের এখানে কিং ফাদ পেট্রোলিয়াম ইউনিভার্সিটি আছে এখানে সে কেউ তো ইঞ্জিনিয়ার পড়াশোনা করে কয়েক বছর আগে দর্শক বলছে যে শেখ আমাদের চোখের দেখা বলছে এক মহিলা এত ছটপট করে কান্না করছে যে আমাকে একবার আমার স্বামীটাকে দেখতে দাও একবার আমার স্বামীর চেহারাটা একবার দেখতে দাও বলছে না না না না মোল্লার ফতো না তোমার বিবাহ নষ্ট হয়ে গেছে ও মারা যেতে যেতে বিবাহ নষ্ট হয়ে গেছে সুতরাং দেখা হারাম মারা যেতে যেতে বিবাহ নষ্ট হয়ে গেছে বানানো ফতুয়া আর বেহায়া বেপর্দা হয়ে যে সবাইকে দেখাচ্ছে গ্রামে পেট পিট দেখাচ্ছে তখন আবার এই ফতুয়া হয় না না ওগুলো সংশোধন করো যেগুলো সংশোধনের প্রয়োজন রয়েছে তো স্বামী স্ত্রী কেউ মারা গেলে বিবাহ নষ্ট হয় না এই ফতো আমার দেশের দেশি মোল্লাদের কাছে শুনবেন এটা হাদিস ভিত্তিক ফতো হাদিসের খেলা ফতোয়া তবে চার মাস দশ দিন পরে অন্য জায়গায় বিবাহ বসে যেতে পারে বিবাহ করে নিলে তখন ওর স্ত্রী হয়ে গেল কিন্তু বিবাহ না করলে ওই আগের স্বামীর স্ত্রী দুনিয়া তো কার স্ত্রীর অমুকের স্ত্রী বিধবা হইল আর ইশাল্লাহ জান্নাতেও অমুকের স্ত্রী শেখ তারপরে আর একটি মাসলা বলছেন ইল্লান তাকুন হামেলান তবে ওই মহিলা যার স্বামী এন্তেকাল করেছে ইল্লান তাকুন হামেলান ওই মহিলা যদি গর্ভবতী থাকে ওই মহিলা যদি যে মহিলার স্বামী ইন্তেকাল করছেন ওই মহিলা যদি গর্ভবতী থাকে তাহলে তার মেয়াদ মানে ইদ্যত চার মাস দশ দিন তখন নয় তখন ইদ্যত কি হয়ে যাবে ফাইলা ওয়াদ ইল হামাল হ্যাঁ বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত যদি এন্তেকালের এক দুই দিন তিন দিন পরেই যদি ভূমিষ্ঠ হয়ে যায় তাহলে ইদ্যুৎ শেষ হয়ে গেছে ইদ্যুৎ শেষ হয়ে গেছে আর যদি সেটা এমন হয় চার মাস দশ দিন হচ্ছে কোন ক্ষেত্রে যদি পেটে বাচ্চা না থাকে ঠিক না কিন্তু পেটে বাচ্চা আছে আর প্রথম মাসে ছিল ওই সময় স্বামীর ইন্তেকাল হয়েছে তাহলে এখন হয়তো নয় মাস লাগতে পারে তখন নয় মাস অপেক্ষা করতে হবে জি হ্যাঁ নয় মাস অপেক্ষা করতে হবে এসব মাসলা মাসাইল শুধু এমনি মাসলা নয় প্রত্যেকটাতে সাইন্টিফিক যুক্তি রয়েছে জি চার মাস দশ দিনের যে বিষয়টি রয়েছে আগের স্বামীর সাথে যে মিলন হয়েছে বুঝছেন না মিলন হয়েছে চার মাস দশ দিন পর্যন্ত ওর তাসির থাকতে পারে মিলন যে হয়েছে ভিতরে তার বীর্য গেছে ওর একটা তাসির যেটাকে প্রতিক্রিয়া থাকতে পারে হ্যাঁ আর আরেকজন স্বামীর যদি মিলন হয়ে যায় ধরেন দশ বিশ দিন পরে এক মাস পরে আরেকজন বিয়ে করলো আরেকজনের মিলন হলো তাহলে দুই রকমের বীর্য ভিতরে গেল এটাতে ওই মহিলার স্বাস্থ্যগত দিক থেকে ক্ষয়ক্ষতি হতে পারে আজকালকার এই মডার্ন সায়েন্সে বলছে কোরআনে চোদ্দশো বছর আগে বলে দেওয়া হয়েছে আর আজকে সায়েন্সে প্রমাণ করছে যে চার মাস দশ দিনের হেকমাত্র রহস্যটা কি ওই আচ্ছা বাচ্চা হওয়ার ক্ষেত্রে আবার এরকম কেন হলো যে তিন দিন চার দিন পরে যদি বাচ্চা হয়ে যায় তারপরে বিয়ে বসে যেতে পারবে আর তারপরে বাচ্চা হওয়ার পরে যে ব্লিডিংটা হয় নেফাসা ওইটা থেকে বিশ বাইশ দিন বা চল্লিশ দিনে পাক হলে তারপরে তো মিলন করতে পারবে তো এখানে কেন অল্প সময় হয়ে গেল বলছে হ্যাঁ কারণ বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেলে তখন আর ওই তাসিটা আগের স্বামীর যে মিলন হয়েছে ওর তাসিটা থাকলো না তখন আরেকজন স্বামীর মিলন হলে ওই মহিলার স্বাস্থ্যগত ক্ষয়ক্ষতির কোনো আশঙ্কা নেই ভালো করে বিষয়টি শুনে রাখেন আল্লাহ ফকরাবুল আলম দিনের প্রত্যেকটি হালাল হারাম জায়েজ না যায় এইটা করো এইটা করিও না প্রত্যেকটি মতো রয়েছে রহস্য রয়েছে কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে সবগুলির কারণ দর্শাবেন যে এই জন্য আমি এটা বললাম এই জন্য বললাম যে পেটে বাচ্চা থাকলে বাচ্চা ভূমিষ্ঠ হইলে ইদ্যত শেষ আর যদি পেটে বাচ্চা না থাকে চার মাস দশ দিন এই কারণে বললাম আল্লাহ তিনি মাবুদ আল্লাহ তিনি রব মালিক আর মালিক আপনার কাছে শোকজ করবে কারণ দর্শাবে তাহলে মানবেন এটা চলে না আপনাকে যদি বলে যে আপনার ডিউটি দামামে ছিল কিন্তু এখন আপনি ডিউটি চলে যান রিয়াজ চলে যান আপনি যদি মালিককে বলেন যে আপনি শো কজ করুন কেন যাব তো মালিক কি বলবে বেতন দিই আমি তোমার আট ঘন্টা কাজ করে নেব সৌদি আরবে যে কোনো জায়গায় কাজ করে নিতে পারি ঠিক কিনা তোমার এই জিজ্ঞাসা করার কোনো অধিকার নেই যে আমি এখানে কাজ করবো না ওখানে কাজ করব না বুঝছেন তো জি হ্যাঁ তো মানুষ মালিক হয়ে কয়টা পয়সা বেতন দেয় সেই জন্যই যদি তার এই অধিকার থাকে তো যে আল্লাহ ফাকর রব্বুল্লা আলমিন আপনাকে সব কিছু দিয়েছেন মাথা থেকে পা পর্যন্ত ধন সম্পদ সুখ সব কিছু আল্লাহ ফাকর রব্বুল দিয়েছেন সে আল্লাহ ফাকর রব্বুল আলমিনের আদেশ নিষেধ মেনে চলতে হবে ওর কারণ আল্লাহ দর্শাবেন না লাইউস আলো আম্মা ইয়াফাল আল্লাহ করার বলছেন যে আল্লাহ যা করেন সে সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসিত হবেন না যে আল্লাহকে জিজ্ঞাসা করার অধিকার রাখো যে আল্লাহ এটা কেন না ওহমিউস সালুন কিন্তু মানুষ জিজ্ঞাসিত হবে মানুষকে জবাব দিতে হবে জিজ্ঞাসা করা হবে আল্লাহ ফাকরবুল আরবি দরবারে এই শোক করাকে আরবিতে এহদাদ বলা হয় এহদাদ এই এহদাদ সম্পর্কে হাদিস একটি শোনাই মানে শোক করা সম্পর্কে উম্মা সালামা রাজি আল্লাহ তালানহা থেকে জৈনাব তো উম্মা সালামা কালা তিনি বলছেন তুফিয়া হামিমুল্লে উম্মে হাবিবাতা উম্মে সালামার মেয়ে জাইনাব বলছেন যে উম্মে হাবিবার এক নিকট আত্মীয় হ্যাঁ হামিম ইন্তেকাল করে ফাদাত বে সুফরাতিন তখন তিনি হলুদ নিয়ে ডাকেন সুফরা অথবা জাফরান সুফরাকে বলা যায় ফামা সাহাতু আর সেটাকে একটু হাতে বেজারাই হাতে মেখে নেন হাতে মেখে নেন ওয়াকাল আতার বলেন কেন যাতে করে শোকের সময়টা শেষ হয়ে যায় হ্যাঁ ইন্নাম আসনা হাজ এটা কেন আমি করলাম লি আন্নি তো রসুল আল্লাহ আমি উল্লাহ আসলামকে বলতে শুনেছি ইয়াকুল্লাহিল্লি আতিম কোন মহিলার জন্য জায়েজ নয় হালাল নয় মানে হারাম তুমেন বিল্লাহ আখের যে আল্লাহর প্রতি ইমান রাখে আর পরকালে ইমান রাখে আন্তহিদ্দা ফকাস তালাস তিন দিনের বেশি শোক করবে এটা জায়েজ নয় হালাল নয় তিন দিনের বেশি কোন মৃত ব্যক্তির ওপর শোক করা কোনো মহিলার জন্য হালাল নয় ইল্লা আলা জৌজ তবে স্বামীর জন্য আর বাত আশরিন ও আশরা চার মাস দশ দিন মোত্তাফান আলাই বোখারি মুসলিমের হাদিস গর্ভবতী যদি হয় তাহলে প্রসাব পর্যন্ত এর দলিল কোরআন করিম আয়াত রয়েছে উলা ওয়া উলাতুল আহমাল আজালহন্না ইয়াদান হামলাহন সুরায় তালাকের আয়াত গর্ভবতী নারীরা ইদ্যত কাঠাব আজালহন্না তাদের সময়সীমা ইদ্যত হচ্ছে আইয়াদান হামলাহন্না তাদের বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত সোবাইয়া আসলামিয়া এক মহিলা ছিলেন তার স্বামীর ইন্তেকাল হয় আন্না তার স্বামীর ইন্তেকাল হয়ে যায় ওয়াহিয়া হামের সেই সময় তার পেটে বাচ্চা ছিল তিনি গর্ভবতী ছিলেন ফালাম তানসব আনওয়াদাত হামলাহা বাদ ওয়াফাতেহি স্বামীর ইন্তেকালের মাত্র কয়েকদিন পরেই কি হয়ে যায় সে বাচ্চা ভূমিষ্ঠ করে বাচ্চার জন্ম হয়ে যায় দশ দিনের মতো সেই সময়টা ছিল অন্য হাদিসে রয়েছে কালা তিনি বলে তো রাসুল আল্লাহ তখন রাসুল্লাহ কাছে আস কেন সংশয় এদিকে এক আয়াত আছে চার মাস দশ দিনের কথা আবার মাত্র দশ দিনের মধ্যে আমার বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল তো দশ দিন পরে কি আমি এখন আমার শোক বা ইদ্যত শেষ এখন আমি যে কোনো জায়গায় বিয়ে বসতে পারবো এ মাসলা জানার জন্য ফাতে তো রাসুল আল্লাহ আমি রাসুল উল্লাহামের কাছে আসলাম ফাঁসা আলতো তোহান জালিক এই বিষয়ে আমি জিজ্ঞেস করলাম তাকে ফাফতানি তখন আমাকে ফাতুয়া দিলেন ফতুয়া মানে শরীয়তের মশলা বলা তাহলে হ্যাঁ আমার ফতুয়া মানে কোরআন হাদিস ছাড়া ফতুয়া নয় হ্যাঁ বেআনি কাদ হালাল তো যে আমি হালাল হয়ে গেছি আমি কি হয়ে গেছি হালাল হয়ে গেছি ইদ্যত থেকে হিনা তো হামলি যখনই আমি আমার হ্যাঁ, বাচ্চা প্রসব করে দিচ্ছি মানে আমার বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে গেছে তখন থেকে আমি হালাল হয়ে গেছে মানে আমার ইদ্যত শেষ হয়ে গেছে ইদ্যত আমার শেষ হয়ে গেছে মুত্তাফাকুন আলে বোখারি মুসলিমের হাদিস বলছিলাম একটি কথা যে শোক শোক করা এটাকে আরবিতে মৃত ব্যক্তির ওপর শোক করা একটা হচ্ছে শোক মানে এমনি দুঃখ কষ্টের শোক ওটা হচ্ছে হুজুন হ্যাঁ আর একটা শোক হচ্ছে মৃত ব্যক্তির ওপর শোক করা এই শোককে এহদাদ বলা হয় লাহিল্ল ইমরাতিন আন্তহিদ্দায় যে এহদাদ থেকে যে এহদাদ করবে শোক করবে তিন দিনের বেশি জায়েজ নাই অন্য লোকের ওপর এই এহদাদে কি কি কাজ মহিলা করবে না অর্থাৎ মাসলা বুঝেন একজন পুরুষ এতেকাল করল তার স্ত্রীকে ছেড়ে স্ত্রী আছে বিবাহিত মানুষ এই স্ত্রীর জন্য কি কি করা আবশ্যক এই সময়টাই স্বামী এতেকাল করেছে কি কি করা আবশ্যক শোক করতে হবে এক কথাই কি করতে হবে শোক করতে হবে শোক মানে কি শোক কটা জিনিসকে সামিল পাঁচটি জিনিসকে সামিল ভালো করে শুনে রাখেন প্রথম হচ্ছে স্বামীর বাড়িতেই থাকবে স্বামীর বাড়ির বাইরে কোথাও রাত কাটাবে না চার মাস দশ দিন চার মাস দশ দিনের মধ্যে কোথাও গিয়ে রাত কাটাবে না মায়ের বাড়ি বাবার বাড়ি ভাইয়ের বাড়ি বোনের বাড়ি অথবা এরকম ঘটনা ঘটেছে যে মহিলা লেখাপড়া করে এখনও কলেজে হ্যাঁ আমার এলাকার ঘটনা কামেল পরীক্ষা দিবে ও আলিয়া মাদ্রাসার পড়া মহিলা কামেল পরীক্ষা দিবে পরীক্ষা রয়েছে পরীক্ষার মাত্র দশ পনেরো দিন আগে তার স্বামীর ইন্তেকাল হয়েছে কয়েক বছর আগের ঘটনা এটা আর পরীক্ষা দিতে হবে তার সেন্টার পড়েছে দুশো কিলোমিটার দূরে বাড়ি থেকে দুশো কিলোমিটার দূরে এখন কি করবে কারণ বাড়ির বাইরে যাওয়া যায় নাই আর ও পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা দেবেই সে একবারে উঠে পড়ে লেগেছে পরীক্ষা দেওয়ার জন্য সেটাও ছাড়ানো যাচ্ছে তার একটা পরীক্ষা মানে একটা লেভেলের পরীক্ষা কামেল পরীক্ষা তখন এই ক্ষেত্রে একজন বড় আলেম ফতুয়া দিলেন যে ঠিক আছে পরীক্ষা দেওয়ার জন্য যাবে আর দিনে দিনে ফিরে চলে আসবে যেমন কারো যদি স্বামীর ইন্তেকাল হয় ওই বিধবা মহিলা নিজের বাগানে যেতে পারে নিজের জমিতে নামতে পারে নিজের শাকসবজি এর জন্য একটু মাঠে বাড়ির পিছনে নামতে পারে বা পর্দার সাথে যেতে পারে যে কোনো জায়গায় আর দিনে দিনে ফিরে চলে আসবে রাত কাটাবে না চার মাস দশ দিন কোথাও রাত কাটাতে পারে না বাড়িতে লজুমুল বেত বাড়িতে থাকবে স্বামীর বাড়িতে অবস্থান করবে যদি থেকে সেখানে থাকা সম্ভব হয় কিন্তু নিরাপত্তা যদি না থাকে স্বামীর বাড়িতে কেউ দেখাশোনার নেই বাপকে ডেকে নেবে থাকার জন্য আপন ভাইকে ডেকে নেবে যে চার মাস দশ দিন আমার সাথে কেউ থাক আমি একাই থাকতে পারবো না তাও ব্যবস্থা নেই নিরাপত্তা নেই মানে ইজ্জত নেই টানাটানি হ্যাঁ তাহলে তখন স্থানান্তরিত হতে পারবে যেখানে নিরাপত্তা আছে সেখানে চলে যেতে পারবে তো একটি বিষয় হলো কি পাঁচটির মধ্যে স্বামীর বাড়িতে অবস্থান করবে চার মাস দশ দিন আর দুই নম্বর হচ্ছে যে সুন্দর ভালো কাপড় পরবে না লবসুল জামিল মিনাসিয়াব হ্যাঁ ভালো ভালো কাপড় পরবে না ধরেন ভালো ভালো শাড়ি আছে ভালো ভালো সালোয়ার কামিজ আছে হ্যাঁ ভালো ভালো পোশাক আছে এগুলি পরবে না আকর্ষণীয় পোশাকের কথা যেগুলো আকর্ষণীয় পোশাক ওই আকর্ষণীয় পোশাকগুলি বাড়ির ভিতরেও পরবে না বাইরে তো আকর্ষণীয় পোশাক কখনো পরবে না কিন্তু বাড়ির ভিতরে আকর্ষণীয় পোশাক পরবে না তাহলে কিরকম পোশাক শুধু কালো না কালো জরির নাই যেটা আকর্ষণ নাই হয়তো সবুজও হইতে পারে নীলও হইতে পারে কিন্তু বেশি আকর্ষণ নাই হতে পারে কিন্তু লাল অথবা তাতে নকশা আছে হ্যাঁ ইত্যাদি এইরকম যত না হয় তিন নম্বর হচ্ছে যে অলঙ্কার পড়বে না অলঙ্কার পড়বে না তাহলে স্বামীর এন্তেকালের পরে নাখে গলায় বা হাতে যদি থাকে অলঙ্কার তাহলে খুলে রেখে দিবে চার মাস দশ দিন খুলে রাখবে চার মাস দশ দিন পরে আগে যেমন পড়তো ওই রকমই পড়তে পারবে আমার দেশের বিধবা মহিলাদের কুসংস্কার হচ্ছে যে স্বামী মারা গেছে আর জীবনে কখন গয়না কাটি পড়বে না হ্যাঁ অলঙ্কার পড়বে না না এটা ভুল এটা বিধাত আবার বাড়াবাড়ি আবার অজ্ঞতার কারণে অনেকে স্বামী মারা গেছে অলঙ্কার পরে আছে এখানে দামামের ঘটনা একটা উর্দুভাষী পরিবার তিন চার বছর আগে তার স্বামী মারা গেছে আমাদের প্রতিবেশী খবরটা পেয়ে আমার ফ্যামিলি গেল একটু দেখার জন্য প্রতিবেশীটুকু দেখে আসি গিয়ে দেখে দ্বিতীয় দিনে এতেকালের দ্বিতীয় দিনে সবগুলি মালা পরে আছে যা পরে চুলাগের পরে আছে চুড়ি পরে আছে নাকে আছে সব আছে কানে আছে অলঙ্কার আছে তখন তাদের বলে যে না এগুলো খুলে ফেলতে হবে সেটা আমরা তো জানি না দেখছেন অনেকগুলি মহিলা বসে আছে বলছে আমরা তো কেউ জানি না তাহলে বোঝা গেল যে মুসলিম সমাজে অজ্ঞতা আছে অজ্ঞতার কারণে কেউ শোকের সময় যেটা জায়জ নয় সেটা পরে থাকছে আবার কেউ বাড়াবাড়ি করে বিধবা হয়েছি তো হয়েছি সারা জীবনের জন্য হয়েছি মত পর্যন্ত তার কোনো অলঙ্কারই পড়বে না এটাও ঠিক না চার নম্বর হচ্ছে সুগন্ধি ব্যবহার করবে না সুগন্ধি ব্যবহার করবে না আতর সেন্ট মহিলাদের জন্য যে সব সেন্ট হয়ে থাকে ব্যবহার করবেন না চার মাস দশ দিন ব্যবহার চার মাস দশ দিন পর ব্যবহার করতে পারবে পাঁচ নম্বর হচ্ছে যে সুরমা লাগাবে না চোখে সুরমা লাগাবে না আর ওর সাথে সাথে লাগিয়ে ওলামারা বলেছেন যে মেহেন্দি লাগবে না মহিলার যেহেতু মেহেন্দি লাগে হাতে পায়ে এই চার মাস দশ দিন মেহেন্দি লাগাতে পারবে না এই কাজগুলি হচ্ছে শোক করা এহেদাদ করা এই পাঁচটি কাজ করতে পারবে না আর যদি শর্মা আর খেজাব মেহেন্দিকে আলাদা আলাদা করে তো ছয়টি হয়ে যাবে আর এই শোক মহিলারা করবে আম্মার রাজল পুরুষদের কোন শোক নেই শরীয়তে ফালাইয়াজুজনা আলা আহাদি মিনাল আকারিব আত্মীয় স্বজনদের জন্য অথবা অন্য কোনো মানুষের জন্য নেতার জন্য হ্যাঁ ওস্তাদের জন্য শেখের জন্য শোক করবে এটা পুরুষের জন্য জায়জ নয় শোকেরই অন্তর্ভুক্ত কাজকর্ম ছেড়ে দেওয়া ডিউটি যাবেন না তিন দিন ডিউটি করবেন না দশ দিন ডিউটি করবেন হ্যাঁ পুরুষরা হ্যাঁ তারপরে এই শোকের অন্তর্ভুক্তি যে গোটা দেশে ছুটি করে দাও একটা লোক মারা গেছে সেজন্য সবার কলকারখানা বন্ধ করে দাও পড়াশোনা বন্ধ করে দাও অফিস আদালত বন্ধ করে দাও ইত্যাদি এগুলো আসলে শরীয়ত সম্মত নয় বারো নম্বর বিষয় হচ্ছে জিয়ারত করা মাইয়াতের তাহলে জানাজার মাসাইল আলোচনা করতে করতে শেষ আমরা পৌঁছে গেছি কোথায় কবর জিয়ারত দাফন করে দিয়েছেন তারপরেও মাঝে মাঝে ওই মাইয়াতের একটু খোঁজ খবর নেবেন দোয়া দিয়ে খোঁজ খবর নেবেন হ্যাঁ জিয়ারত করলে দোয়া করা হবে ওর ফায়দা হইলে যে মারা গেছে আর আপনার ফায়দা হবে যে একটা পরকালটা আপনার স্মরণ আসবে যে ওনারা যেমন মারা গেছেন আমাদেরকেও এইরকমই দুনিয়া থেকে যেতে হবে ওনারা যেমন বদলার জগতে চলে গেছেন ভালো মানুষ হলে ভালো নিয়ামত পাচ্ছেন আজ যদি পাপ করে গিয়ে থাকেন তো কত আজাব হচ্ছে ওই রকম আমারও অবস্থা হবে সুতরাং নিজের সংশোধন করে দুনিয়া থেকে বিদায় হওয়ার চেষ্টা করবেন এই জন্য কবর জিয়ারত মাঝে মাঝেই করা সন্ন্যত সানি আসার দ্বাদশ নম্বর বারো নম্বর বিষয় হচ্ছে ইউসরা অলির রেজাল পুরুষদের জন্য শরীয়ত সম্মত সুন্নত হচ্ছে জিয়ারতুল কবুর কবর জিয়ারত করা বেইনা ওয়াক্তিন ও আখার কখনো কখনো মাঝে মাঝে কিসের জন্য লিদ দোয়া এলাহম মৃতদের জন্য দোয়া করার জন্য ওয়াত্তার রাহম আলিহিম আর মৃতদের জন্য রহমতের দোয়া করার জন্য যে আল্লাহ তুমি তাদের রহম করো দয়া করো গোনা খাতা মাফ করো ইত্যাদি হতাজাক্করুল মত দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে মতকে স্মরণ করা অমাবাদার মতের পরে কি হবে হাসর নাসর পুনরুত্থান জবাব দিতে হবে হিসাব হবে দাঁড়িপাল্লায় ওজন হবে নেকি গোনা ইত্যাদি সব স্মরণ করা লেখাউলিন নবী সাল্লাহ নবী করিম সাল্লাহ হাদি জুরুল কবুরা হে মানুষ হে মুসলিম তোমরা কবর জিয়ারত করো কবর জিয়ারত করো ফাইন্নাহা তুজাক্ষেরকুমুল আখারা আখেরা কারণ তাতে তোমাদের পরকাল স্মরণ করিয়ে দেবে কবর জিয়ারত করলে কি হবে পরকাল তোমাদের স্মরণ করিয়ে দিবি আচ্ছা বলেন যে কাঁচা কবর জিয়ারত করলে পরকাল স্মরণ হবে না ওই পাকা কবর যেগুলি ইনকামের সোর্স মাজার হয়ে বসে আছে হ্যাঁ আর যেখানে হাজার হাজার লোক ধর্না দিচ্ছে গিয়ে আর কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে সেগুলি দেখে আখের স্মরণ হবে বলুন তো দেখি বলছেন না বলছেন না কথা আপনার বাপের কবর মায়ের কবরটা কাঁচা কবর বন জঙ্গল হয়ে গেছে ধসে পড়ে গেছে মাটি বুকের ওপর পড়ে গেছে এটা দেখলে বেশি আখের স্মরণ হবে যে আমাকে এরকম কবরে আসতে হবে নাকি পাকা কবর দেখতে যাবেন মাজারগুলি দেখতে যাবেন হ্যাঁ জিলানি চিস্তিরা শাহজালাল শাহপুরান আটরসি এগুলো দেখতে যাবেন আর ওখানে দেখবেন আরে টাকার টাকা ইনকাম আর ইনকাম ইনকাম আর ইনকাম পীর সাহেবদের আর গদ্দিনাসিনদের ইনকামের শেষ নেই আরে আমিও যদি এটা মাজার চালু করতে পারি তা আমারও তো টেনশন দূর হয়ে যাবে টাকা পয়সা তা আখের স্মরণ আসবে না পয়সা স্মরণ আসবে যারা কি বড় লোক হয়েছে রে আমিও তো বড় লোক হইতে পারি এরকম করে তো পয়সা স্মরণ আসবে তো মাজার দেখে কখন আখেরাত স্মরণ হয় না পয়সা স্মরণ হয় যে এরা এত টাকা ইনকাম করে আমরা কি করে করব বোঝা গেছে আর মাজারে যেহেতু শির্ক হচ্ছে আল্লাহ ছাড়া অন্যকে ডাকা হচ্ছে সেজদা করা হচ্ছে সংখ্যা বাড়ালেন বাতিলের সহযোগিতা করলেন আপনি তারপরে যারা দর্শক গিয়েছে মূর্খ লোক তাদেরকে ধোকায় ফেলে দিলেন দাড়িওয়ালা মানুষ যদি আঢিরা ঢালা জুব্বা পরে যদি চলে যান আপনি মাজারে তাহলে মূর্খ লোকেরা যারা অশিক্ষিত তারপর যে দেখেন জুব্বা পরে এসছে আরব থেকে শেখ এসছে আমাদের ভাই জোহা ভাই যদি চলে যান কোনো মাজারে তাহলে মাসাল্লাহ আরবের শেখ এসছে মাজার তো আমরা কেন যাবো না ভারতের লোক আরবের লোক যদি আসতে পারে তো ভারতের লোক কেন যাবো না ধোকা খাবে না কিন্তু আপনি গিয়েছেন হয়তো তামাশা দেখতে যে দেখি ওরা কি করে না তামাশা দেখতে যাবেন না তামাশা দেখতে যাবেন না তামা তামাশা দেখতে গেলে এক একবার ভালো আলেমে দিনেরা যাবে যাতে চোখে দেখে এসে বলতে পারে যেগুলো শির কুফুরি আল্লাহর সাথে দরগার পূজা আর দুর্গার পূজায় কোনো পার্থক্য নেই আর জনসাধারণ দাড়ি নিয়ে আর টুপি পাঞ্জাবি নিয়ে যাচ্ছেন আর বলছেন না না আমরা তো সেজদা করতে যাইনি আর আমরা তো ওখানে করে গিয়ে ওই মাজারে মনে করি না যে কিছু পাওয়া যাবে এই জন্য যাইনি দেখতে গেছিলাম যে কি করে না করে এই জন্য গেছিলাম মেলা শ্রেণীর লোক আছে এই এক শ্রেণীর লোক হলো যে আমরা তামাশা দেখতে গেছিলাম আর এক শ্রেণীর লোক আছে যে দোয়া করার জন্য গিয়েছিলাম ওনার জন্য দোয়া করছিলাম হ্যাঁ ওনার কাছে না ওনার জন্য আল্লাহর কাছে আরে ওনার জন্য কেন আল্লাহর কাছে তখন ওনাকে তো অনেক বড় বলি মনে করছেন তো ওনার চাইতে বেশি আপনার বাপ মুখাপেক্ষী দোয়ার আপনার গ্রামবাসী মুখাপেক্ষী দোয়ার তো গ্রামবাসীর জন্য গরিব দুঃখীগুলো যেন দোয়া করেন পাপি তাপিগুলোর জন্য দোয়া করেন ওকে তো অলিউল্লাহ বানিয়ে ফেলেছেন তো এত বড় অলিউল্লাহর জন্য আর দোয়া করার দরকার কি এদের জন্য দোয়া করেন বুঝছেন কথা জি হ্যাঁ আর তারপরে কবর জিয়ারত কাছের কবর জিয়ারত কবর জিয়ারত সফর করা যায় নাই আর একটা মশলা শুনে রাখেন আর মাজার গলি যারা জিয়ারত করতে যায় তারা সফর করে যায় ঠিক কিনা ঢাকা থেকে চিটাগাং চলেছেন ঢাকা থেকে চলেছেন সিলেট শাহজালাল সফর করে যাচ্ছেন আটরসি চলেছেন তো হারাম এটা লাতো সাদুর রেহার ইল্লা তিন মসজিদ ছাড়া কোথাও নেকির আশায় সফর করা যায় না সফর করে কবর জিয়ারত করতে যাওয়া যায় না কবর জিয়ারত করবেন কাছের কবর দাম্মামে আছেন আপনি দাম্মামের কবর জিয়ারত করবেন রিয়াজে আছেন রিয়াজের কবর জিয়াদ মক্কে আছেন মক্কার কবর জিয়াদ করবেন মদিনে আছেন মদিনার কবর জিয়াদ করবেন ঢাকায় আছেন ঢাকার কবর জিয়াদ করবেন ঢাকায় আছেন আর গ্রামের বাড়ি কবর জিয়াদ করতে যাই কোনো প্রয়োজন করে না আপনার কবর দেখলে আখরাত স্মরণ আসবে যদি বলেন যে আমি দোয়া করব তো দোয়া করার জন্য যে কোনো জায়গা থেকে মেয়েতের কাছে দোয়া পৌঁছিতে পারে সেজন্য কবর পাশেই যেতে হয় এমন কোনো জরুরি বিষয় নেই তবে যখন হয়তো ছুটি ছাটি গেলেন বা গ্রামের বাড়ি গেছেন আমার আত্মীয় স্বজন এরা এগুলো কবর আত্মীয় স্বজনের সুতরাং তাদের জিয়ারত করেন কোনো দোষের কথা নেই কিন্তু সফর করে শুধু শুধু যাবেন কবর জিয়ারত করার জন্য এরকম কাজ করবেন না এই হাদিস সহি মুসলিমের হাদিস আখরাজাহুল ইমাম মুসলিফি সাহি নবী করিম সাল্লাম জিয়ারতের দোয়াও শিখাতেন ওয়াকানা সাল্লাহ ইউআল্লাম আসাব এজা জারুল কবুর নবী সাল্লাহ সাল্লাম কবর জিয়ারতের দোয়া শিখাতেন সাহাবাই কিরামদেরকে ইয়াকুল এইভাবে আসসালামু আলাইকুম আহলা দেয়ার মিনাল মোমিন ওয়াল মুসলিমিন ওয়াইন্না ইনশা আল্লাহ বেকুম লাহেকুন নাস আল্লাহ লানা ওয়ালাকুম আফিয়া দোয়ার অনুবাদটা বলি আসসালামু আলাইকুম আপনাদের ওপর শান্তি বর্ষিত হোক আহলাদ দিয়ারে হে কবরবাসী দারুণের বহুবচন দিয়ার এখানে দ্বার ঘর বলা হয়েছে কবরের ঘরকে হে কবরবাসী মিনাল মমিনী মুসলিম মমিন মুসলিম কবরবাসী আহ্লাদার মানে ইয়ে আহ্লাদার ছিল আসলে তো হে মমিন মুসলিম কবরবাসী আপনাদের ওপর শান্তি বর্ষিত হোক সালাম বর্ষিত হোক ওয়াইন্না ইনশা আল্লাহ বেকুম আর আমরাও আল্লাহ চাইলে আপনাদের সাথে মিলিত হব শুধু আপনারাই গেছেন আমাদের যেতে হবে না এমন কথা না শীঘ্রই আমরা আপনাদের সাথে সাক্ষাৎ করব মিলিত হব নাস আল্লাহ স্মরণ হবে না হবে না তাহলে এই কথাটি যদি তরজমা বুঝে বলেন যে আমরাও অচিরে আপনাদের সাথে মিলব তাহলে আখেরাত স্মরণ হবে যে হতে পারে আজকে আমাকে এখানে এই কবরে আসতে হতে পারে এদের পাশে হ্যাঁ আজকে না হলে দুদিন চার দিন পর দশ দিন পর দশ মাস পর দশ বছর পর আসতে হবে একদিন নাস আল্লাহ লানা আফিয়া আমাদের জন্য এবং আপনাদের জন্য আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করি আল্লাহ আপনাদেরকে নিরাপদ রাখুন হ্যাঁ আজাব শাস্তি মুক্ত রাখুন আর আমাদেরকে আজাব শাস্তি আল্লাহ মুক্ত রাখুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদেমিনা মিন্না অমিনকুম অল মুস্তাখিরিন আল্লাহ পাক যেন রহম করেন আমাদের মধ্যে যারা অগ্রগামী আগেই চলে গেছেন তাদের ওপর আর আপনাদের মধ্যে যারা আগে চলে গেছেন তাদের ওপর ওয়াল মুস্তাখির আর যারা পরবর্তীতে আসবেন মানে ইন্তেকাল করবেন তাদের ওপর যেন আল্লাহ পাক রহম করেন এই হাদিস মুসলিমে রয়েছে ভাষ্যকার বলছেন যে কবর জিয়ারত কয়েকটি বিষয়কে সামিল এনতেফাউ জায়ের বেজিক্রিল মতে ওয়াল মতা ওয়ান্নাম্মা আলহম এলা জান্নাতিন আউনার জিয়ারতকারীর ফায়দা হচ্ছে যে মরণ স্মরণ আসবে মৃত ব্যক্তির স্মরণ আসবে যে আমার বাপদাদারা ছিল এককালে দুনিয়াতে চলে গেছেন এবং এদের পরিণাম জান্নাত না হয় জাহান্নাম দুইয়ের এক সবাই মারা যাবে আর হয় জান্নাত আর না হলে জানো এই কথাগুলি স্মরণে আসবে দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে নাফউল মাইয়ত মৃত ব্যক্তিকে উপকার করা মৃত ব্যক্তির উপকার করা ওয়াল এহসান হলে তার সাথে সদাচরণ করা যেন তার তার সাথে আপনি সদাচরণ করলেন কিসের মাধ্যমে সালাম দিয়ে দোয়া করে ইস্তেফার তার জন্য মার্জনা ক্ষমা কামনা করে ইত্যাদি কবর জিয়ারত করবে পুরুষ লোকেরা মহিলারা নয় মহিলারা কবর জিয়ারত করবে না আম্মান নেশা ফেলাই সালাহ না জিয়ারাতুল কবর পক্ষান্তরে মহিলারা তাদের জন্য কবর জিয়ার করা জায়জ নয় কেন লিয়ানা রসুল সাল্লাহ লানা জায়রাতুল কবু কবুর কারণ রসুল্লাহ কবর জিয়ারত কারিনীদের উপর লানত করেছেন কবর জিয়ারতকারিনী মহিলাদের উপর লানত করেছেন ওয়ালে আন্না হুন্না ইউকশা মিন জিয়ার তাহিন আল ফিতনা মহিলারাকে কেন নিষেধ করা হয়েছে এই জন্য যে মহিলারা কবর জিয়ারত করলে তাতে ফিতনার আশঙ্কা রয়েছে শির্কের আশঙ্কা রয়েছে শিরকের আশঙ্কা রয়েছে বিদাতের আশঙ্কা রয়েছে কারণ মহিলারা দুর্বল ইমানের পুরুষের তুলনায় যার ফলে তাদের মধ্যে কুসংস্কার বেশি তাদের মধ্যে ভ্রম বেশি একটুতে কি থেকে কি বিশ্বাস করে বসে থাকবে হ্যাঁ যার ফলে ও শিরিক করে ফেলবে হয়তো এই একটা কারণ আর আর একটা কারণ হচ্ছে যে মহিলারা ধৈর্য হারা বেশি কেন শুরু হয়ে গেছে এক ভাই বলছে যে আমি বলেছি যে আর একটা বিয়ে করবো সারা রাত কান্না করেছ সারা রাত কান্না করেছে ওর স্ত্রী তো মহিলা হচ্ছে এরকম অধৈর্য আসলে একটু যদি কান্না শুরু করে তো কবর জিয়ার করতে এসে ওই কবরস্থানই কান্না শুরু করে দিবে বাপের কবরের কাছে ভাইয়ের কবরের কাছে স্বামীর কবরের কাছে ছেলের কবর আর ওখানে চিন্তা করে কান্না শুরু করে দিবে পুরুষ লোক এরকম কাজ করবে না যার ফলে মহিলাদের জন্য কবর জিয়ারত করা নিষেধ যে হাদিসে আছে যে মা সারাজি আল্লাহ তালা জিজ্ঞেস করছে আরাসুল্লাহ কবর জিয়ারতের দোয়া কি যদি কবর পাশ দিয়ে যায় তাহলে কি বলবো তো দোয়া শিখেছেন এই হাদিসকে কেউ পেশ করে বলেছেন না মাঝে মাঝে জিয়ারত করতে পারবো ওই হাদিস জিয়ারতের কথা নেই যদি কবর পাশ দিয়ে অতিক্রম করি মহিলা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে যাচ্ছে অন্য টার্গেটে কোথাও যাচ্ছে আর কবরস্থান পাশে তখন ওই দোয়া পড়বে কিন্তু এই উদ্দেশ্য করে টার্গেট করে যে আমি কবর জিয়ারতে যাচ্ছি মহিলা যাবে না দুটো মাসলায় পার্থক্য রাস্তা দিয়ে স্বামী স্ত্রী দুজনে আর পাশে কবরস্থান তাহলে আপনি যেমন বলবেন আসসালাম আলাইকুম আহ্লা দিয়ার এই দোয়া পড়বেন তেমনি আপনার স্ত্রীও পড়বেন কোনো অসুবিধা নেই কিন্তু জেয়ারত করতে যাচ্ছেন শুধু কবরস্থানে আপনি যাবেন আপনার স্ত্রী যাবে না মহিলারা যাবে না আমাদের দেশে একটা জিয়ারতের বা সালামের কবরস্থানে সালাম করার জয়ী ফাদিস আছে ওটা আবার প্রসিদ্ধ দেশের মানুষরা মুখস্থ রাখে সতর্ক করে দেওয়া জরুরি সেটা হচ্ছে আসসালাম আলাইকুম ইয়া আহলাল কবুরে ইয়াকফিরুল্লাহ লানাওয়ালাকুম আন্তম সালাফনা ও নাহনবিল আসার এই হাদিসটি জয়ীফ এই হাদিসটি হচ্ছে দুর্বল সুতরাং এই দোয়া না পড়ে যে দোয়াটি উল্লেখ করা হলো এই দোয়াটি মুখস্থ করবেন বলছেন যে মহিলাদের জিয়ারত কেন নিষেধ করা হয়েছে কারণ এদের ফেতনার আশঙ্কা বেশি কখন শির্ক বিদাতে লিপ্ত হয়ে যায় ওয়াকিল্লাতুসাবর এবং এদের মধ্যে ধৈর্যও কম ওয়াহা কাদাল্লাহুন্না ইত্তেবাউল জানাইজ ইলাল মাকবারা এইরকমই মহিলাদের জন্য কবরস্থান পর্যন্ত জানাজা পড়তে যাওয়া যায় না সবাই গ্রামবাসী জানাজা পড়তে যাচ্ছে মহিলা একদল বেরিয়েছে আমরাও জানাজা পড়ব কবরস্থানে তো এটা জায়েজ নাই কিন্তু মসজিদে যদি জানাজা হয় আর মসজিদে মহিলারা পাঁচক্ত সলাতের জন্য কোনো নামাজ পড়ার জন্য এসছিল বা আছে আর পুরুষদের জামাতের পেছনে যদি শরিক হয়ে যায় তাহলে জায়জ রয়েছে যেমন মক্কায় নাই দেখছেন যে মহিলা সেকশনে মহিলারা জানা যায় শরিক হচ্ছে কিন্তু যদি ওই মহিলারা বলে যে চলে যায় একটু আলমোয়াল্লা কবরস্থানে চলে যায় আর বাকির কবরস্থানে চলে যায় আমরা পুরুষরা যাচ্ছে আমরা চলে যায় না যাবে না হ্যাঁ ওই রকমই আপনার গ্রামে কবরস্থানে জানা যায় কবরস্থানে গিয়ে আমাদের কবরস্থান আশেপাশে জানা যাওয়া হয় গিয়ে ওখানে মাঠে তো মাঠে জানা যাওয়া হচ্ছে আর মহিলা একদল বেরিয়ে গেছে জানাজা পড়ার জন্য এটা জায়জ নয় তাদের জন্য জানাজা পড়ার জন্যও যাবে না আর কবর জিয়ার করতেও যাবে না বলছে ওয়াহাকাজার এইরকমই লাহুন্না নারীদের জন্য জায়েজ নয় যে এত্তেবাউল জানাইজ জানাজার অনুসরণ করা ইলাল মাকবার কবরস্থান পর্যন্ত কবরস্থানে যাবে জানাজা পড়ার জন্য এটা জায়েজ নয় লিয়ান্না রাসুল্লাহাম সাল্লাম নাহাহুন্না আনজাল কারণ রসুল্লাহ মহিলাদেরকে নিষেধ করেছেন নহিনা আন ইত্তেবাইল জানাইজ আমাদেরকে জানাজার অনুসরণ করতে নিষেধ করা হয়েছে দাফন করতে যাবে জানাজা পড়তে নিষেধ করা হয়েছে আম্মা সালাত আল মাইয়াতে ফিল মসজিদ তবে যদি মৃত ব্যক্তির ওপর জানাজা পড়া হয় মসজিদে আর মসজিদে জানাজা পড়া জায়েজ আছে শুনে রাখেন পক্ষান্তরে আমাদের দেশের মজাবি ফতুয়াতে মসজিদে জানাজা পড়া জায়েজ নয় মসজিদে জানাজা পড়া তাদের কাছে জায়েজ নয় জায়েজ নয়ের দলিল দলিল হচ্ছে যুক্তি একদিকে দলিল হাদিস আর একদিকে যুক্তি এই হচ্ছে পার্থক্য যুক্তি কি বলছে মাইয়াতের পেশাব পায়খানা যে কোনো সময় বেরিয়ে আসতে পারে আর ওই লাশকে কি করে মসজিদে ঢুকাবেন সুতরাং মসজিদে ঢুকানো চলবে না লাশ যখন মসজিদে যখন ঢুকানো চলবে না তো মসজিদে জানাজা পড়াও চলবে না এটা হলো দেশের মজাবি ফতুয়া যে যে সংখ্যাগরিষ্ঠ মজাব রয়েছে সেই মজাবের ফতুয়া পক্ষান্তর অধিকাংশ আইম্মাই কেরামদের ফতুয়া হচ্ছে যে মসজিদে জানাজা জায়েজ রয়েছে আর ওর দলিল রয়েছে দলিল যেহেতু ভাষ্যকার উল্লেখ করেছেন সেই তার ভাষাতে দলিলটা পেশ করছি বলছেন যে আম্মা সলাত আল মাইয়াতে মৃত ব্যক্তির ওপর জানাজা পড়া ফিল মসজিদ মসজিদে আউফিল মোসাল্লা অথবা ঈদগাহে ফাহিয়া মশরু আতুন সেটা শরীয়ত সম্মত লির রেজালে ওয়ান নেসায়ে জামিয়ান পুরুষ নারী উভয়ের জন্য ঈদের দিন ঈদগাহে ঈদের নামাজ পড়ছে ওই সময় বেশ কিছু জানাজা চলে এসছে আর ঈদগাহের এক সাইডে মহিলারাও আছে বা পিছনে মহিলারাও আছে তোরা শরিক হইতে পারবে না পারবে না যেমন ঈদের শরিক হবে এরকম জানাজা তো জানাজা আসল উদ্দেশ্য ছিল না আসল উদ্দেশ্য কি ছিল ঈদের শরিক হওয়া ছিল আর সেখানে জানাজা পেয়ে গেছে সুতরাং জানাজা সলাতে শরিক হতে পারবে দলিল শুনেন আব্দুর রহমান বিন আবি সালমা বলছেন যে আন্না আয়েশাত তু ফিয়া সাদ বিন আবি ওকাস রাজি আল্লাহ সাদ বিন আবি ওকাস রাজি আল্লাহ যখন ইন্তেকাল হলো তখন আয়সা রাজি আল্লাহ তারা বললেন কালাক তিনি বললেন উদ উদ বেহিল মসজিদা এ সাদবিন আবি আকাশের জানাজা বা লাশটাকে খাটটাকে মসজিদে ঢুকিয়ে দাও মসজিদের ভিতরে নিয়ে আসো কে বললেন মা আয়েশা রাজিয়া রসুল্লাহ বিবি বলছেন যে সাদবিন আবি আকাশ আশরাম অবাসারা দশজন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হ্যাঁ সাহাবি তার একজন বলছেন যে ওর জানাজাটাকে বা এটাকে খাটটাকে মসজিদের ভিতরে নিয়ে আস হাত্তা ওসাল্লি আলেহে কেন আমি তার জানাজা পড়ব তার জানাজা পড়ব মাঠে জানাজা পড়া যাবে না কিন্তু এখানে জানাজ বর্ষের জন্য ফানকারা ফাউনকেরা আলিক আলিহা আয়সা রাজি আল্লাহ তালা যখন মসজিদে নিয়ে আসতে বলেন কিছু কিছু সাহাবিরা আপত্তি করলে যেন না কেমন হলো মসজিদে কেন নিয়ে যাবে ফাঁকা ফাঁকা আল্লাহ তখন আয়সা আল্লাহ তালানহা বললেন যে তোমরা দলিল জানো না ওল্লাহ আল্লাহর কসম করে বলছে লাকাত সাল্লাহ রসুল্লাহাম আলা ইবনাই বেদাফিল মসজিদে সোহাইল হে রহ মুসলিম হাদিস সোহে মুসলিমের আল্লাহর কসম করে বলছি রসুল্লাহাম জানাজা পড়েছিলেন বায়দার দুই ছেলের বেজা নামক একজন সাহাবি ছিলেন তার দুই ছেলের ইন্তেকাল হয় এই দুই ছেলের হয়তো পরপর ইন্তেকাল হয় এই দুই ছেলেরই জানাজা মসজিদে পড়েছে মসজিদে নবীতে একজনের নাম ছিল সোহেল আর আরেকজন তার ভাই ছিল যার নাম উল্লেখ করা হয়নি হ্যাঁ রহ মুসলিম ফাদাল হাদিস এই হাদিস প্রমাণ করে আন্নাল মার আতা তোসাল্লিফ আলাল জানাজা মহিলা জানাজার সালাদ আদায় করতে পারবে এখান থেকে আমাদের জানাজার আলোচনা শেষ হইল আল্লাহ ফাকরাবুল আলমী যেন আমাদেরকে কোরআন এবং হাদিসের অনুসরণ করার তৌফিক দান করেন জানার তৌফিক দান করেন মানার তৌফিক দান করেন পালন করার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দেন সমস্ত রকমের শির্ক বিদাত থেকে বিশেষ করে কবর সংক্রান্ত যে শির্ক বিদাত রয়েছে আল্লাহ পাক এসব আর শিরিক বিদাত থেকে যেটা আজকের বিষয়বস্তু জানাজা সম্পর্কিত যেসব বিদাত রয়েছে আল্লাহ পাকি সমস্ত থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন আর যারা গোমরাহিতে পড়ে রয়েছে তাদেরকে হিদায়ত করার আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন তাদের কাছে কোরআন সন্ন্যার কথা পৌঁছাবার আল্লাহ যেন তৌফিক দান করেন আমাদের কথাতে আল্লাহ পাক যেন বরকত দান করেন কাজে আল্লাহ পাক বরকত দান করেন হায়াতে বরকত দান করেন আল্লাহ পাক আলমিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদোস যেন দান করেন ওসল্লাহ আলী নবীনা মোহাম্মদ আল্লাহ আলী ওসাহাবি